บุ๊กทูสาม তিন তিন การทำความรู้จัก অন্যের সাথে পরিচয় হওয়া অন্যের সাথে পরিচয় হওয়া สวัสดีค่ะ নমস্কার আসসালাম আলাইকুম নমস্কার আসসালামু আলাইকুম สวัสดีค่ะ নমস্কার আসসালাম আলাইকুম নমস্কার আসসালামু আলাইকুম สบายดีไหมคะ আপনি কেমন আছেন আপনি কেমন আছেন คุณมาจากยุโรปใช่ไหมคะ আপনি কি ইউরোপ থেকে এসেছেন আপনি কি ইউরোপ থেকে এসেছেন คุณมาจากอเมริกาใช่ไหมคะ আপনি কি আমেরিকা থেকে এসেছেন আপনি কি আমেরিকা থেকে এসেছেন คุณมาจากเอเชียใช่ไหมคะ আপনি কি এশিয়া থেকে এসেছেন আপনি কি এশিয়া থেকে এসেছেন คุณพักอยู่โรงแรมอะไรคะ আপনি কোন হোটেলে উঠেছেন আপনি কোন হোটেলে উঠেছেন คุณอยู่ที่นี่นานเท่าไหร่แล้วคะ আপনি এখানে কতদিন ধরে আছেন আপনি এখানে কতদিন ধরে আছেন คุณจะอยู่ที่นี่นานเท่าไหร่คะ আপনি কতদিন থাকবেন আপনি কতদিন থাকবেন คุณชอบที่นี่ไหมคะ আপনার কি এখানে ভালো লাগছে আপনার কি এখানে ভালো লাগছে คุณมาพักผ่อนที่นี่ใช่ไหมคะ আপনি কি এখানে ছুটি কাটাতে এসেছেন আপনি কি এখানে ছুটি কাটাতে এসেছেন มาเยี่ยมดิฉันบ้างนะคะ আপনি কখনো এসে আমার সঙ্গে দেখা করুন আপনি কখনো এসে আমার সঙ্গে দেখা করুন นี่คือที่อยู่ของดิฉันค่ะ এটা আমার ঠিকানা এটা আমার ঠিকানা เราพบกันพรุ่งนี้ดีไหมคะ আগামীকাল কি আমরা একে অপরের সঙ্গে দেখা করতে পারি আগামীকাল কি আমরা একে অপরের সঙ্গে দেখা করতে পারি ขอโทษนะคะ พรุ่งนี้ดิฉันไม่ว่าง আমি দুঃখিত আমার আগে থেকেই কিছু পরিকল্পনা করা আছে আমি দুঃখিত আমার আগে থেকেই কিছু পরিকল্পনা করা আছে ลาก่อนค่ะ বিদায় বিদায় ลาก่อนค่ะ এখন তাহলে আসি এখন তাহলে আসি แล้วพบกันนะคะ শীঘ্রই দেখা হবে। শীঘ্রই দেখা হবে।